আসমা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর গৃহে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সফরে সরঞ্জাম গোজগাজ করে দিয়েছিলাম যখন তিনি মদিনায় হিজরত করার সংকল্প করেছিলেন আসমা রদিল্লাহ তাল্লাহা বলেন আমি তখন মালপত্র কিংবা পানির মশক বাঁধার জন্য কিছুই পাচ্ছিলাম না তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্নকে বললাম আল্লাহর শপথ আমি আমার কোমরবন্ধ ছাড়া বাঁধার কিছুই পাচ্ছি না আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন একে দুভাগ করো এক খণ্ড দ্বারা মশক এবং অপর খণ্ড দ্বারা মালপত্র বেঁধে দাও আমি তাই করলাম এজন্যই আমাকে বলা হতো দু কোমর বন্ধের মালিক